যার দেওয়া এই প্রাণ তার পথে কোরবান করিতে কেন এত সংশয় শহীদেরই জান্নাত খোদারি আমানাত আর নয় পিছু টান আর নয় ভয় যার দেয়া এই প্রাণ তার পথে কোরবান করিতে কেন এত সংশয় শহীদের জান্নাত খোদারি আমানাত শহীদের জান্নাত খোদারি আমানত আর নয় পিছুটান আর নয় ভয় আর নয় পিছুটান আর নয় ভয় যার দেয়া এই প্রাণ তার পথে করবান করিতে কেন এত সংশয় শহীদের জান্নাত খোদারি আমানত শহীদের জান্নাত খোদারি আমানত আর নয় পিছুটান আর নয় ভয় আর নয় পিছুটান আর নয় ভয় আর নয় পিছুটান আর নয় ভয় আর নয় পিছুটান আর নয় ভয় তোমাদের রাখতে ঘুমের নেশাই কি ধরেছে ইমানি চেতনা সব হারিয়ে কি গেছে তোমাদের রাখতে ঘুমের নেশাই কি ধরেছে ইমানি চেতনা সব হারিয়ে কি গেছে ঘুম থেকে জেগে আজ হারানো ইমানি তাজ ঘুম থেকে জেগে আজ হারানো ইমানি তাজ কোরআন হাদিস দিয়ে করো জয় কোরআন হাদিস দিয়ে করো জয় যার দেয়া এই প্রাণ তার পথে কোরবান করিতে কেন এত সংশয় শহীদের জান্নাত খোদারি আমানত শহীদের জান্নাত খোদারি আমানত আর নয় পিছুটান আর নয় ভয় আর নয় পিছুটান আর নয় ভয় আর নয় পিছুটান আর নয় ভয় আর নয় পিছুটান আর নয় ভয় বদরের রক্ত কি সাগরের লোনা পানি হয়েছে সংসের নেই হাতে চোখের পানি তাই অঝোর ধারাতে ঝরেছে বহুদের রক্ত কি সাগরের লোনা পানি হয়েছে সংসের নেই হাতে চোখের পানি তাই অঝোর ধারাতে ঝরেছে যে দেখো বিশ্ব তোমার পানে যে রয়েছে জিহাদের ময়দান হাত ছানি দিয়ে ডাকছে যে দেখো বিশ্ব তোমার পানে যে রয়েছে জিহাদের ময়দান হাত ছানি দিয়ে ডাকছে আর নয় কোন কাজ পর মুজাহিদি সাজ আর নয় কোন কাজ পর মুজাহিদি সাজ শহীদি মারণ যেন ভাগ দিতে হয় শহীদি মারণ যেন ভাগ দিতে হয় যার দেয়া এই প্রাণ তার পথে কোরবান করিতে কেন এত সংশয় শহীদের জান্নাত খোদারি আমানত শহীদের জান্নাত খোদারি আমানত আর নয় পিছুটান আর নয় ভয় আর নয় পিছুটান আর নয় ভয় আর নয় পিছু টান নয় ভয় আর নয় পিছু টান নয় ভয় আর নয় পিছু টান নয় ভয় আর নয় পিছু টান নয় ভয় আর নয় পিছু টান নয় ভয় আর নয় পিছু টান নয় ভয়